সেই মুহূর্তে মুসলিম নামধারী একদল নাস্তিক মোর্তাদেরা আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর কালামকে নিয়ে আল্লাহর বিধানগুলোকে নিয়ে তারা চক্রান্তি লিপ্ত হয়েছে বিভ্রান্তি ছড়াচ্ছে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছি এবং ইসলামী শরিয়া মতে তাদের কি শাস্তি রয়েছে এ সম্পর্কে আমরা কিতাব লিখে দিয়েছি যে কিতাব ইতিমধ্যেই কুফফারদের কলিজা পর্যন্ত আঘাত করেছে উন্মুক্ত তরবারি ইতিমধ্যেই নাস্তিক মোরতাবদের কলিজায় গিয়ে আঘাত করেছে আমাদের মনে রাখতে হবে এই লোকগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে ইসলামের বিরুদ্ধে তোমরা যতই লাগো না কেন যুগে যুগে বাতিল যখনই মাথা চাড়া দিয়েছে হক তখনই তার মোকাবেলা করেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধরে আত্মপ্রকাশ করেছে হক তখন মুসার লাঠি হয়ে ময়দানে নেমেছে বাতিল যখন নমরুদের রূপ ধরে আত্মপ্রকাশ করেছে হক তখন ইব্রাহিম আলাই সালামের সুরত ধরে মোকাবেলা করেছে বাতিল যখন মক্কার আবু জাহেল আবুল আহাবদের সুরত ধরে আত্মপ্রকাশ করেছে হক তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সুরত ধরে মোকাবেলা করেছে বাতিল যখন যুগে যুগে প্রকাশ পেয়েছে হকের পক্ষে তার জন্য মুসলিমরা তৈরি হয়েছে মোকাবেলা করার জন্য এই ভারতবর্ষে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিল হক তখন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের ফতুয়া হয়ে আত্মপ্রকাশ করেছিল আমাদের মাসিক আত্মিবিয়ান এ সংখ্যা বের হয়েছে এর মধ্যে আমি একটা লেখা দিয়েছি ইংরেজদের প্রেতাত্মারা আবার সক্রিয় প্রয়োজন একজন শাহ আব্দুল আজিজের এটা পড়লে আপনারা জানবেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই যখন দেখলেন এই ভারতবর্ষের আলেমদের হত্যা করা হচ্ছে মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে ইসলামের বিভিন্ন পরিভাষাকে পরিবর্তন করা হয়েছে অপব্যাখ্যা করা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসের মধ্যে পর্যন্ত নানান রকম চক্রান্ত করা হয়েছে তখন এই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা করলেন দারুল হরব মানি হচ্ছে যুদ্ধের দেশ যেখানে দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করা ফরজ হয়ে যায় শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের ফতুয়া বের হলো গোটা ভারতবর্ষে দাবা নলের মতো এই ফতুয়া ছড়িয়ে পড়ল এবং এই ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে যার যা আছে তা নিয়ে ইংরেজদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত সেই ফতুয়ার ভিত্তিতে আন্দোলন হলো এবং ইংরেজরা ভারতবর্ষ থেকে তারা পালাতে বাধ্য হয়েছিল বাতিল যখন আবার নতুন ইংরেজদের রূপ ধরে একদল নাস্তিক মোরতাব বলগার আকারে আত্মপ্রকাশ করেছে হকের ঝান্ডা নিয়ে তখন শাহ আহমদ শফি বের হয়েছে আমরা শাহ সফিকে শফিকে ঘোষণা বলছি আপনার জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন এবং সঠিক সময়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি এগিয়ে যান ইনশাআল্লাহ যেরকম ভাবে শাহাবুল আজিজ রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে একটা পরিবর্তন এনেছিলেন ইনশাআল্লাহ আপনি যদি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে সঠিক পথে চলতে পারেন ইনশাআল্লাহ বাংলার তৌহিদি জনতা আপনার সঙ্গে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে ভাইয়েরা আমার যেরকম ভাবে ইংরেজদের পরাশক্তি থাকা সত্ত্বেও ওলামা একরামদের সঙ্গে মোকাবেলা করে টিকতে পারে নাই ইনশাআল্লাহ আজকে ওলামা একরাম শাহ আহমদ শফি দামাত বরকাত হুমের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে এবং যদি সত্যিকার অর্থে কোন কাফের চক্রান্তের কারণে তারা শিকার না হয়ে যায় বিভক্ত না হয়ে যায় ঐক্যবদ্ধ থাকতে পারে এবং যে শাহাদাতের বায়াত তিনি নিয়েছেন এইটারই অপেক্ষায় আমরা ছিলাম আমরা প্রায় বক্তব্য বলেছি খুচরা কোনো বয়াত চলবে না মুসলিম জাতির একজন ইমাম হবে তিনি একামতে দিনের জন্য এবং বাতিলের মোকাবলার জন্য বয়াত নেবেন আপনি বয়াত শুরু করেছেন আমরা বলবো বাংলাদেশে বায়াত আর কেউ নিতে পারবে না আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতির একজন ইমাম থাকবে বোখার হাদিসে বলা হয়েছে আল ইমাম উজ্জুন্নাতুন ইমাম হলো ঢাল ইউকাতালু ওয়ারাইহি ঢালের আড়ালে থেকে যেরকম যুদ্ধ করে ঠিক তেমনি ভাবে মুসলিম জাতীয় তাদের ইমামের নেতৃত্বে ইমামের অধীনে থেকে যুদ্ধ করবে এবং হয় শরিয়াত নয় শাহাদাত এই স্লোগান দিয়ে মাঠে নামবে আল্লাহর নবীর সাহাবিরা তাই করেছিলেন হাদিস পরুন বুখার কিতাবুল মাগাজি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবে নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বয়াত করে করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জাহাজ চালিয়ে যাব যুদ্ধ চালিয়ে যাব ভাইরা আমার আজকে মুসলিম জাতির এই নবজাগরণকে যারা বরদাস্ত করতে পারে না তারা নানান রকম চক্রান্তে লিপ্ত আছে এই জন্য আজকের বক্তব্যের শিরোনাম হচ্ছে অন্ধজনে দাও আলো আপনারা চোখের হাসপাতালে গেলে দেখবেন কয়েকজন অন্ধ লোক একের পিঠে এক হাত দিয়ে যাচ্ছে উপরে একটা স্লোগান লেখা থাকে অন্ধজনে দাও আলো আমি তাদের ছোট করব না আমি সেই লোকদের কথা বলছি না আমাদের এই বর্তমান বাংলাদেশে আর এক দল অন্ধ আছে যেই অন্ধগুলোর চোখ কানা না এদের অন্তর অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআনে বলেছেন সূরা আল হজ বাইশ নাম্বার সূরার ছেচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদে ওরা কি জমিনে চলাফেরা করে না ওরা কি গোটা বিশ্বের মুসলিমদের দৃষ্টান্ত দেখে না আফালাম ইয়াসিরু ফিল আরদে ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা তাহলে তাদের একটা অন্তর আছে এমন হৃদয় তাদের থাকতো যার মাধ্যমে ইয়াকিলুনা বিহা তার উপলব্ধি করতে পারত বুঝতে পারতো আও আদানু ইয়াসমাউনা বিহা অথবা তাদের এমন কান থাকত যা দ্বারা তারা শুনতে পারত এরপরে আল্লাহ তারা বলছেন বস্তুত ওদের চোখ অন্ধ না ওদের চক্ষু অন্ধ নয় ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতি বিশ্বদূর সুদূর বরং অন্ধ হয়েছে তাদের বক্ষস্থিত বক্ষস্থিত তাদের হৃদয় তাদের বক্ষের ভিতরে যে হৃদয় আছে অন্তর্দৃষ্টি আছে ওই অন্তরটা অন্ধ হয়ে গেছে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যার কারণে ওরা কোরআনকে বুঝে না হাদিসকে বুঝে না আল্লাহর নবীর মহান চরিত্র সম্পর্কে তারা বুঝে না এ কারণেই তারা লেলিন মার্ক এ সমস্ত লোকদের আদর্শে হয়ে তারা বানরের সন্তান হয়ে মাঠে নেমেছে আপনারা জানেন এই লোকগুলো যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না এজন্য তারা থেকে এলো এদের পিতা কারা পূর্বপুরুষ কারা তালাশ করতে যায় জঙ্গলে জঙ্গলে গিয়ে যখন দেখে বানর গুলো ভেংচি মারে মানুষের ওদের হাসির মতো দেখা যায় তখন তারা ভাবে এই তো আমাদের বাপদাদা এবং এদের প্রথম যে দাদা সেই দাদার মতবাদ নিয়ে বর্তমানেও যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানো হয় তারা প্রমাণ করে বানর জঙ্গলে গাছে ঝুলতে ঝুলতে ল্যাস পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে এভাবে বিবর্তনের মাধ্যমে মানুষ তৈরি হয়েছে বিশ্বাস না করলে পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাওয়া যাবে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষিত বানরেরা তখন চুপে চুপে ঠিকই পিছনে গিয়ে হাত দিয়ে তালাশ করে লেজের গোড়া আছে কিনা দেখে ঠিকই একটা গোড়া দেখা যাচ্ছে তখন মাথা ঝুলায় আর বলে ঠিকই তো আছে আমরা বানরেরই সন্তান তোমরা বানরের সন্তান ঠিকই সেজন্য তোমাদের কোনো বাপ দাদার কোনো পরিচয় নেই আমাদেরকে আল্লাহ সুবাহ পরিচয় দিয়েছেন আমাদের পিতা হচ্ছেন আদম আলাই সালাম আমাদের মা আছে আমাদের মা হচ্ছেন হাওয়া আলাই ইসলাম কোরআনের আলো এদের চোখে নেই এরা অন্ধ এজন্য কোরআন এই অন্ধজনে দাও আলো সেজন্য কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুবহান কোরআনের সুরায় মায়দা পাঁচ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াতে বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো আগমন করেছে অকিতাব মুবিন এবং সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব আগমন করেছে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামে ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذنহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আলোর মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন অন্ধকার মিথ্যা বলা অন্ধকার চগলখুরি করা অন্ধকার অপবাদ দেওয়া খুন করা গুম করা হত্যা ধর্ষণ রাহাদানি প্রতারণা ধোকাবাজি দালালি দলাদলি করা মারামারি করা সুদ ঘুষ চুরি ডাকাতি চিন্তায় যুদ্ধ বিগ্রহ অস্ত্রের প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবর্তে দলাদলি করা ইফটিজিং করা বেপর্দা হওয়া বেহালা হওয়া নাচ গান অশ্লীল ছায়াছবি এবং হলুদ সাংবাদিকতা এই সব কিছু হচ্ছে অন্ধকার আপনারা জানেন একদল শিক্ষিত বানরের সন্তানেরা আমি এটা পরিষ্কার করে দেই বানর আগেও ছিল এখনো আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় ঝুলে গাছের সঙ্গে আগের যুগে যদি গাছের সঙ্গে ঝুলতে ঝুলতে ল্যাস পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে তাহলে এখন কেন হচ্ছে না এখনো তো হওয়া দরকার ছিল কোনোটা সিকি মানুষ কোনোটা পোয়া মানুষ কোনোটা অর্ধেক মানুষ এরকম কি দেখা গেছে মূলত এই লোকগুলো পাবদা মাছ দেখে মনে করলো বোয়াল মাছের আদি পুরুষ টাকি মাছ দেখে মনে করলো বড় বড় গজার মাছের আদি পুরুষ পুঁটি মাছ দেখে মনে করলো ইলিশ মাছের আদি পুরুষ এটা যেমন অবাস্তব মিথ্যা ঠিক তেমনি ভাবে মানুষ কোনোদিন বানর থেকে আসে নাই বানর কেয়ামত পর্যন্ত বানর আর মানুষ কেয়ামত পর্যন্ত মানুষ কিন্তু এই লোকগুলোর চোখের সামনে অন্তর্দৃষ্টির সামনে কোরআনের আলো না থাকার কারণে এই লোকগুলো নিজেদেরকে মানুষ আশরাফুল মখলুকাত থেকে নিচে নেমে নিজেদেরকে বানরের সন্তান দাবি করেছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলেই দেখা যায় না চোখ দিয়ে দেখার জন্য শর্ত হচ্ছে আলো থাকতে হবে দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো মোমবাতির আলো বিদ্যুতের আলো তারকার আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও তোমার যত বড় মেধা থাকুক না কেন তোমার বিবেকের সামনে যদি আল কোরআনের আলো না থাকে তাহলে তোমার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য এই পশু মার্কা বিজ্ঞানীরা যেহেতু কোরআনের আলো নেই কেউ চিন্তা করলো মানুষের বড় সমস্যা কি একজনে সিদ্ধান্ত দিল মানুষের সবচেয়ে বড় সমস্যা যৌন সমস্যা এজন্য এটার সমাধান কল্পে তারা ফ্রি সেক্সের ধারণা দিয়ে দিল এই নাস্তিক বলগারা এদের চরিত্রগুলো খুঁজে দেখুন প্রত্যেকটার জীবনের মধ্যে বেহায়াপনা আছে এই আসিফ মহিদ্দিনকে গ্রেফতার করেছে আপনারা জানেন এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তাকে পুলিশ কি বলেছে বিয়ে করো কেন বিয়ে করতে বলেছে পুলিশের কাছে তথ্য ছিল এই শয়তানগুলো এই বেহায়া অনেক নারীদেরকে বিভিন্ন কলে কৌশলে জেনাবে বিচার লিপ্ত করেছে অনেক নারীদের চরিত্র নষ্ট করেছে সে কারণেই পুলিশ তাকে পরামর্শ দিয়েছিল বিয়ে করার জন্য আপনারা গতকালে পত্রিকা দেখুন ভাইয়েরা আমার আর এক বিজ্ঞানী চিন্তা করলো না সবচেয়ে বড় সমস্যা পেটের সমস্যা কথায় বলে পেট ঠিক সব ঠিক এজন্য উপার্জন করো হালাল হারামের কোনো বালাই নেই প্রতিযোগিতা করো এই লোকটার মাথায় ঢুকলো পেট পাকস্থলী মানে পায়খানা সেই জন্য পৃথিবীর মানুষকে মনে করলো পেট সর্বস্ব প্রাণী পেট সমস্যার সমাধান করতে পারলেই মানুষ সফল হতে পারবে এর মাথায় ঢুকলো পায়খানা আর এই রকম বিজ্ঞানীদের কারণে পৃথিবীতে বড় বড় অস্ত্র তৈরি হতে লাগলো এরা পৃথিবীকে যতটুকু এগিয়ে নিয়েছে তার চেয়ে বেশি পিছনে ঠেলে দিয়েছে আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে বিশাল বিশাল যুদ্ধে মারা যেত মানুষ কত এক দুইশো মানুষ মারা যেত আর এখন এত বড় মারণাস্ত্র তৈরি করা হয়েছে মাত্র কয়েকটা বোমা ছেড়ে দিলে গোটা পৃথিবী ধ্বংস করা যায় এটাকে এভাবে বলা যায় চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে এই কারণে চিংড়ি মাছ যখন সামনে চলে তখন আস্তে আস্তে চলে এরপরে যদি বাধাগ্রস্ত হয় তাহলে অনেকক্ষণ বসে যতটুকু এগিয়েছিল এক ধাক্কায় তার চেয়ে অনেক পিছনে চলে যায় ঠিক তেমনি ভাবে এই নাস্তিক মোরতাদ গুলো বিভিন্ন সময় হয়তো কিছু ভালো কাজও করে কিন্তু মনে রাখতে হবে এরা পৃথিবীর মানুষকে নোংরামি বেহায়াপনা উচ্ছৃঙ্খলা ছাড়া মদ জুয়া এ সমস্ত হারাম কাজে লিপ্ত করা ছাড়া পৃথিবীর মানুষকে ভালো কিছু দিতে পারে নাই আপনারা জানেন এই সভ্যতার নামধারী ধ্বজাধারী অনেক দেশগুলোতে এখন পুরুষে পুরুষে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে আইন করে এগুলোকে বৈধ করা হয়েছে একটা কুত্তাও পুরুষ কুত্তার সাথে মেলামেশা করে না একটা শুকুর ইতর প্রাণী আর একটা পুরুষের সঙ্গে মেলামেশা করে না কিন্তু এই বানরের জাত নিজেদেরকে মানুষ দাবি করে এরপরে পুরুষে পুরুষে বিয়ে করাকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন করে মনে রাখতে হবে এই জন্য কোরআন বলছে তোমাদের যত জ্ঞান থাকুক না কেন কোরআন থেকে আলো গ্রহণ করতে হবে এজন্য আল্লাহ সুবাহ কোরআনকে বলেছেন আলো قد جاءكم من الله نور وكتاب مبين এমনি ভাবে সূরায়ে নিসা চার নাম্বার সূরার একশো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا হে মানব জাতি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে বোরহান এসেছে সুস্পষ্ট দলিল এসে গেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি স্পষ্ট আলো কোরআন আল্লাহ বলছেন যুগে যুগে আল্লাহর নূরকে নিভাবার জন্য চেষ্টা করা হয়েছে কোরআনের সুরায় সফ এই সুর আর আট নম্বর আয়াত আল্লাহ বলছেন একষট্টি নম্বর সুর আর আট নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইউরিদুন আলিউতুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওরা চায় আল্লাহর নূরকে ওদের ফুৎকার দিয়ে নির্বাপিত করে দেওয়ার জন্য অল্লাহ মুতিম্মু নূরিহি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও দুনিয়ার সমস্ত কাফের নাস্তিক মোরতাদ মোশেক একত্র হয়ে চেষ্টা করে তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে আল্লাহর নূরকে পূর্ণ করিয়ে ছাড়বেন এখান থেকে নাস্তিকদের শিক্ষা নিতে হবে বিভ্রান্তির পথ ছেড়ে চলে আসো এখনো কোরআন তোমাদেরকে হাত ছাড়িয়ে আহ্বান জানাচ্ছে কিন্তু যেভাবে গণজোয়ার শুরু হয়েছে যেভাবে বাংলার তৌহিদি জনতা জেগে উঠেছে সময় থাকতে তবা করো নতুবা এমন গণজাগরণ শুরু হবে পালাবার জায়গা পর্যন্ত তোমাদের খুঁজে পাওয়া সম্ভব হবে না তোমাদের লেংটি পরা দাদারা লেংটি পরা দাদারা নাচতে পারে কিন্তু তাওহিদি জনতা তোমারের সামনে টিকার মতো ক্ষমতা ওদের নেই ভাইয়েরা আমার আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহান এই কোরআনকে নাজিল করেছেন আলো হিসেবে আজকের আলোচ্য বিষয় বলেছিলাম অন্ধজনের দাও আলো সে আলো হচ্ছে আল কোরআন কোরআনের সুরা ইব্রাহিম এর এক নাম্বার আয়াত চোদ্দ নাম্বার সুর আর এক নাম্বার আল্লাহ বলছেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আপনার প্রতি এক কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য বেইজনে রব্বিহীন তাদের রবের ইশারায় রবের অনুমতি ক্রমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্যই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আলো থাকা সত্ত্বেও একদল মানুষ যারা নিজেদেরকে দাবি করে বানরের সন্তান এই লোকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের সামনে যতই আলো বিতরণ করা হোক না কেন এরা কোরআনের আলো গ্রহণ করবে না কোরআনের সুরায় আরাফ সাত নাম্বার সুরার একশো উনাশি নাম্বার আদাল্লা বলছেন ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল আমি জাহান্নামের জন্য অবশ্যই সৃষ্টি করেছি বহু জিন এবং মানুষকে লাহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তাদের রয়েছে অন্তর যে অন্তর দিয়েছিলাম বুঝার জন্য কোরআনকে বুঝার জন্য হাদিসকে বুঝার জন্য আল্লাহর নবীকে গবেষণা করার জন্য আল্লাহ তারা বলছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর দিয়েছিলাম বুঝার জন্য কিন্তু তা তা বুঝে নাই তারা তা কাজে লাগায়নি ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য কিন্তু তারা তা দেখেনি ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য কোরআনের বাণী শোনার জন্য কোরআন এবং হাদিসের সহি কথা জানার জন্য শোনার জন্য আল্লাহ বলছেন তারা তা শুনে নাই উলাইকা কাল আল্লাহ তারা বলছেন তারা হচ্ছে পশু বালহুম আবল বরং তারা পশুর চেয়েও খারাপ আল্লাহ সুবহানাহু তাদেরকে প্রথমে চতুষ্পদ জন্তু পশু আখ্যায়িত করেছেন এরপরে আল্লাহ তারা বলছেন না ওরা পশু না বরং পশুর চেয়েও পভ্রষ্ট কারণ একটা পশুকে আল্লাহ তালা অতটুকুই জ্ঞান দান করেছেন যতটুকু জ্ঞান তার জীবিকার জন্য প্রয়োজন এ কারণেই জীবিকার জন্য যতটুকু প্রয়োজন তা পশুরও আছে একটা গরু লাঠি দেখলে দৌড় দেয় কিনা আবার একটা কুকুর একটা রুটি ধরলে পরে চলে আসে কিনা তাহলে বোঝা গেল মানুষ যদি পেট সর্বস্বই হতো তাহলে কুকুরের মধ্যে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা ছিল না আল্লাহ তারা মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন আকল জ্ঞান দান করেছেন এটা শুধুমাত্র খাওয়ার জন্য না দুনিয়ার পার্থিব জীবনে চলার জন্য না আল্লাহ তালার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আল্লাহ সুবাহ বলছেন এই লোকগুলোকে আমি সে আকল জ্ঞান দিয়েছিলাম এটা তারা গ্রহণ করে নাই সুরায় ফোর কানেরও পঁচিশ নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আল্লাহ তালা আরো বলছেন আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন তুমি কি মনে করছো এদের বেশিরভাগ লোকেরা শুনে আও ইয়াকিলুন অথবা বুঝে না আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কালানাম না এরা তো পশুর মতো বালহুম আদাল্লু সাবিলা বরং তারা এর চেয়েও পথভ্রষ্ট পশুর চেয়েও পথভ্রষ্ট এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনের বহু আয়াতে স্পষ্ট করে দিয়েছেন এবারে আমরা বলবো তাহলে এই লোকগুলো কেন পথভ্রষ্ট হচ্ছে কেন এরা মিথ্যা খবর ছড়ায় আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে পত্র পত্রিকায় নানান রকম প্রচারণা চলছে এই যুগান্তর নামে এক পত্রিকা এখানে বিশাল আকারের রিপোর্ট করেছে এই এক পত্রিকা দুই টাকার থেকে পাঁচ টাকায় উত্তীর্ণ হয়েছে এই পত্রিকায় লিখেছে শায়েক জসিমুদ্দিন রহমানিকে গোয়েন্দারা খুঁজছে শায়েক রহমানিকে খুঁজছে গোয়েন্দারা পায় না মোটে শায়েক জসিমুদ্দিন রহমান কি পালিয়েছে ইনশাল্লাহ মনে রাখতে হবে জসিমুদ্দিন রহমানি কারো উস্কানিকে ভয় করে না জসিমউদ্দিন রহমানি কোন মানুষের পক্ষে লড়াই করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর যারা কাফের নাস্তিক মোরতাব ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ওরা তাগুতের পক্ষে যুদ্ধ করে সুতরাং যারা এই সমস্ত খবর প্রচার করো আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি হয়তো মুসলিমদের পক্ষে চলে আসো নতুবা তাগুতের পক্ষে চলে যাচ্ছ জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পক্ষে আছেন কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম মুমিনদের মাওলা অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আল্লাহ বলছে আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো মাওলা নেই কোনো অভিভাবক নেই জেনে রাখো আমাদের কোনো মৃত্যুর ভয় নেই মৃত্যুর হবে কার জন্য আমরা মৃত্যুবরণ করলে আমাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে আর তোরা যারা তাগুতের পক্ষে লড়াই করো তোরা মরলে তোদের জন্য জাহান নাম রয়েছে সিদ্ধান্ত নিয়ে নাও কোন দিকে যাবে জান্নাতে না জাহান নামে লিখেছে এখানে আমি বিভিন্ন দেশ সফর করেছি ব্রিটেন গিয়েছি মিথ্যা সাংবাদিক আমি গোয়েন্দা বিভাগের যে ভাইরা আছেন তাদেরকে বলছি আপনারা এই লোকগুলোকে চ্যালেঞ্জ করেন এদেরকে ধরুন কেবল জসিমুদ্দিন রহমানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া না মিথ্যা খবর যারা প্রচার করে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে ওরা যদি প্রমাণ করতে পারে আমি ব্রিটেন গিয়েছি আমার জন্য যে কোনো শাস্তি মেনে নিব আর যদি প্রমাণ করতে না পারে তাহলে মিথ্যা খবর দিল যারা ওদেরকে তোমরা ধরো এবং শাস্তি দাও মিথ্যা খবর শুনে একদল আবার গোয়েন্দা আছে সব না আলহামদুলিল্লাহ গোয়েন্দাদের মধ্যে অনেক ভালো লোক আছে এরা আবার অতি উৎসাহিত হয়ে যায় আমাদের পরিষ্কার আমি এটা গত জুমায় বলেছি আবারও বলছি জসিমউদ্দিন রহমানি কোনো তাৎক্ষণিক ভাবে হুটহাট করে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে না জসিমদ্দিন রহমানের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন কায়েম করেছেন দিন কায়েমের দুটি পথ আমি আলোচনা করেছি একটি হচ্ছে মদিনা আরেকটি হচ্ছে মক্কা বিজয় মদিনার বিজয় এসেছিল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সেখানের লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে এবং তার আগে মদিনায় ইসলাম প্রচার করেছে আল্লাহর নবী মক্কার থেকে দায়ী প্রেরণ করেছেন এবং তাদের দাওয়াতের ফলে আল্লাহ সুবহান গোটা মদিনার জমিনকে ইসলামী রাষ্ট্রের জন্য নির্বাচন করেছেন সেখানে যুদ্ধ করতে হয় নাই এটা হলো একটা প্রক্রিয়া একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মক্কা বিজয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় মক্কার থেকে নির্বাচিত নির্বাসিত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল মুসলিম ও সাহাবি মদিনা যখন ইসলামী রাষ্ট্র গঠন হলো এখন আল্লাহর নবীর সঙ্গে জীবন দেওয়ার মতো দশ হাজার সাহাবি তৈরি হয়ে গেলেন এবং দশ হাজার সাহাবিদের বিশাল বাহিনী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন মক্কার কাফেররা বুঝতে পারলো এই তলোয়ারের সামনে দাঁড়ালে দুনিয়া থাকার সুযোগ হবে না সবগুলো বিড়ালের মতো আত্মসমর্পণ করে স্থান গ্রহণ করেছে আমরা মনে করি এই জমিনে ইসলাম কায়েম করতে হলে এখনো সুযোগ আছে মুসলিমদের মধ্যে তাওহিদের দাওয়াত ছড়িয়ে দেওয়া কোরআন এবং সুন্নার আইন প্রচার করে দেওয়া মানুষকে জানিয়ে দেওয়া ইনিল হুকমু ইল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নেই মানুষ কোন মানব রচিত সংবিধানের অধীনে চলতে পারে না আল্লাহ বলেছেন আলাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার আল্লাহ তারা বলেছেন অল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লি হুকমিহি আল্লাহ তাআলা বিধান দেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে বাতিল করে করে বিকল্প আইন তৈরি করার অধিকার কারণে আল্লাহ হুকুম করেছেন কোন মূর্তি চলবে না আপনারা জানেন বর্তমানে শিক্ষানীতির মাধ্যমে ইংরেজরা যেভাবে মুসলিমদের শিক্ষাকে ধ্বংস করেছিল সেই রকম ভাবে নতুন নকশা নিয়ে আবার কচি কচি বাচ্চাদের মনের ভিতরে শিরিকার বেদা ঢুকে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা নতুন চালু করা হয়েছে আপনারা জানেন মুসলিম যুবকদের অন্তর থেকে ইমানকে দূর করার জন্য তুরস্কের কামাল পাশা যেরকম ভাবে ধর্ম নিরপেক্ষতা চালু করেছিল ঠিক তেমনি ভাবে আবার নতুন করে দেশেও ধর্ম নিরপেক্ষতা চালু করার জন্য চক্রান্ত চলছে মুসলিম জাতিকে সেকুলার বানানোর জন্য ধর্ম নিরপেক্ষ বানাবার জন্য এরকম গভীর নীল নকশা যখন শুরু হয়েছে তখনই একদল আলেম একদল মর্দে মুজাহিদ কোরআন সুন্নার সঠিক অনুসারী যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সেই লোকগুলো মাঠে অবতীর্ণ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির এই জাগরণকে কেন্দ্র করে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের হুকুমত কায়েম করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য ভয় পেলে চলবে না ভাইয়েরা আমার এই লোকগুলোর চরিত্র সম্পর্কে মিথ্যা কেন বলে এরা কোথায় পায় এগুলো এটা আমরা জানি এটা জনক পীরের মুরিদ লিখে দিয়েছে এই পত্রিকার ভাষা দুইটা পত্রিকার খবর এসেছে একই লেখা এবং তার মধ্যে আবার লিখেছে আমার সম্পর্কে উনি চরমনাইয়ের মরহুম পীর সৈয়দ মোহাম্মদ অমুকের আত্মাপদন ছিলেন সাংবাদিক এরকম লেখে নাকি মরহুম মাওলানা অমুক তমুক তার মানে বুঝতে পেরেছেন যুগে যুগে ইসলামী আন্দোলনগুলো ধ্বংস করার জন্য একদল লেবাসদারী মুখোশধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে আঘাত করেছে এই চরমনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবারই ওলামাকে একত্র হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকাত পড়ি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজি সেরাজুদ্দৌল্লার দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি শাইখুল হাদিস আল্লাহ মাজমির সাহেব মুফতি আমিনী সাহ এরকম চরমনাই বিরো ছিল এরকম ভাবে আব্দুল গাফফার সাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দলমত ভেঙ্গে দিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লাহ মাজুল হক সাহেব রাহমাহুল্লাহ এরপরে যখন চরমনাইপির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হলো ওখান থেকে আর বের হতেই পারলো না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক মোরতাদ এবং বলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে ছয় তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া তারা করলো কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান হ্যাঁ আমরা একমত আছি কিন্তু তারা এহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায়ায় একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে ওনরা যেন বিপদে না পড়েন এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা চর্মনাইপেরকে শিক্ষা নিতে হবে মরিদদেরকে জানতে হবে যদি জেহাদের কথা বললে পরে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুবহান কোরআনের জেহাদের আয়াত নাজিল করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো জেহাদের হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় কেতাল করে যুদ্ধ করে বন্দী হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল কোরআনে আছে যুদ্ধ কোরআনে আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা মারে আর মরে মারে আগে তারপরে বোঝা গেল খালি হাতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 400 আয়াত নাযিল করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যুদ্ধ করেছেন তোমার বুঝে না আসলে বদর অহুদ খন্দগির ইতিহাস পড়ো বুখারি হাদিস পড়ো আল্লাহ নবী সাল্লাম বলেছেন লাওয়াদিত্তান উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা হাইয়া সুম্মা উক্তাল সুম্মা হাইয়া সুম্মা উক্তাল আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জেহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তাহলে ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন ভাইরা আমার প্রত্যেকটা কথা মিথ্যা লিখেছে তবে আবার ভালো কাজও করেছে আল্লাহ শয়তানকে দিয়ে অনেক কাজ করায় আমাদের মনে রাখবেন পহেলা বৈশাখ আমরা একটা দাওয়াতি প্রোগ্রাম হাতে নিয়েছি কারণ ওই দিন মানুষেরা পান্তা ভাত খেতে যায় গুনার মধ্যে লিপ্ত হয় আমরা যাতে করে আল্লাহকে জানিয়ে দেয় আল্লাহ এই জাতি বেহায়াপনা উলাঙ্গপনা যত নাস্তিকতার মধ্যে লিপ্ত হয়েছে আমরা তাদের সঙ্গে নই আমরা ওই দিনটাকে তালিম তারবিয়া এবং দিনই দাওয়াতের প্রশিক্ষণের মধ্যে কাটাতে চাই সেই জন্য একটা লিফলেট ছেড়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন পত্রিকা তা সুন্দর করে প্রচার করে দিয়েছে আমরা পরিষ্কার আমরা বলি এখানে লিখেছে উনি গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এটা বাস্তব তোমাদের ধন্যবাদ সত্য করা বলেছ তোমাদের গণতন্ত্র কি শিক্ষা দেয় গণতন্ত্র শিক্ষা দেয় একদিকে ছয় তারিখে সমাবেশ ডেকেছে গণতন্ত্র অধিকার আর এক দলে ডেকে দিয়েছে হরতাল তার মানে গণতন্ত্র শিখায় মারামারি করো খুনাখুনি করো ইসলাম শিখায় কোন দল থাকবে না কোন ফেরকা থাকবে না মুসলিমরা কোরআন দ্বারা শাসিত হবে কোন দ্বারা শাসিত হবে আল্লাহর নবীর শাসন ব্যবস্থা ছিল কোরআন আবু বকর শাসন করেছেন কোরআন দিয়ে অমর শাসন করেছেন কোরআন দিয়ে ওসমান শাসন করেছেন কোরআন দিয়ে সাহাবা একরাম শাসন করেছেন কোরআন দিয়ে মুসলিম খেলাফত ব্যবস্থা যতদিন পর্যন্ত ছিল অতদিন পর্যন্ত মুসলিম জাতির অন্য কোনো সংবিধান ছিল না একমাত্র সংবিধান আল কোরআন সুতরাং মনে রাখতে হবে এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানুষের কল্যাণ বই আনতে পারে না যদি পৃথিবীর মানুষ আবার সুখ শান্তি দেখতে চাও আবার যদি সেই ইসলামের সোনালী যুগ ফিরে আনতে চাও তাহলে তোমাদেরকে আবার সে কোরআনের কাছে ফিরে আসতে হবে জসিমউদ্দিন রহমানি সে কথাই বলছে এই গণতন্ত্র শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ ইসলাম শিক্ষা দেয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্র শিক্ষা দেয় অদ্দা বিবল বাইদা বিবল ফর্দা বিবল ইসলাম শিক্ষা দেয় আইন আসবে আল্লাহর পক্ষ থেকে অদ্দা আল্লাহ বাইদা ওহি ফর্দা পিপল কোরআন বলতে বেড়ে মা ইউ কেন রব্বিকা হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে যা ওহি করা হয় আপনি তাই মানবেন কোন মানুষের তৈরি করা মতবাদ মানতে পারবেন না একদল লোক তৈরি হয়েছে আবার তারা আবার ইসলাম ইসলামী গণতন্ত্র মদের দোকানে ইসলামী মদের দোকান অথবা পতিতালয় বেশাপাড়ায় ইসলামী বেশাপাড়া ইসলামী পতিতালয়ের সাইনবোর্ড দেওয়া যেরকম আমি পরিষ্কার করে বলি গণতন্ত্রের সাথে ইসলাম শব্দ যোগ করা সেরকম তার চড়া খারাপ কারণ বেশাখানা কার সব হারাম সবাই জানে গণতন্ত্র সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসারা মানফিল আরদে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন সংখ্যাগরিষ্ঠ মত সংখ্যাগরিষ্ঠ লোকেরা যেটা ভোট দেয় এটা পাশ হয়ে যাবে এটা মেনে নিতে হবে এই মতবাদে বিশ্বাসী হন এটা অনুসরণ করেন কোরআন পরিষ্কার বলো যদি মুসলিম হয়ে থাকো কোরআনের বিধান শোনো আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াইং তোতে আকসারা মানফিল আরদে ওয়াইন মানে যদি তুতে মানে তাহাত করো আনুগত্য করো আকসারা মানে বেশি সংখ্যা মানফিল আরদ মানে জমিনে যারা বসবাস করছে তার মানে জমিনে যারা বসবাস করছে এই পৃথিবীর মানুষের সংখ্যা গরিষ্ঠ লোকেরা যা বলে এইটা অনুসরণ করেন ইউদিল লোক আংসাবিল্লাহ তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করে ফেলবে সুতরাং যারা এ কোরআন এবং সুন্দর অনুসারী মুসলিম দাবি করো সে যে দল করো আমি তাকে আহ্বান করব জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে লিখে না বরং কোরআনের সহি জিনিসটা বোঝার চেষ্টা করো গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে একটা কুফুরি মতবাদ যারা বলে ইসলামী গণতন্ত্র আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই আমেরিকার গণতন্ত্র আর বাংলাদেশের তোমার ইসলামী গণতন্ত্রের পার্থক্য কোন জায়গায় বোঝাও আমাকে আমেরিকার যে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির পার্থক্য আছে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে যে গণতন্ত্র পড়ানো হয় বাংলাদেশের ভার্সিটিতে তার কি ব্যতিক্রম কিছু আছে এমনি ভাবে আমেরিকার গণতন্ত্রের যেই স্লোগান বাংলাদেশে গণতন্ত্রের একই স্লোগান বিশ্বাস যদি না হয় বাংলাদেশের সংবিধানের ধারা সাত অনুচ্ছেদ এক পড়ো পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ইসলাম পরিষ্কার করে বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ বলছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আবার এই নামে একটা সূরা আছে সূরা আল মুলুক পরিষ্কার বলা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে সুতরাং এরা পরিষ্কার এই পত্রিকা দুটোতেই লিখেছে যে উনি গণতন্ত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন মূলত একটা রিপোর্ট দুই পত্রিকা দিয়েছে কারণ একজনই লিখে ওনাদেরকে পৌঁছে দিয়েছেন টাকা দিয়ে পিসাবদের টাকার অভাব আছে এটা পরিষ্কার গোয়েন্দা বিভাগ নিশ্চিত আমাকে একজন আজকে ফোন দিয়ে বলে যে না এটা ইসলামের মধ্যে আপনাদের কোনো অ্যাগেনিস্টে লোক আছে তারা রিপোর্ট করেছে আমি বললাম আর সেই লোকটা পরিষ্কার চরমনায় পীর এই চরমনায় পীরেরা লক্ষ কোটি টাকা কামাই করে টাকা দিয়ে পত্রিকায় নিজেরা বিবৃতি লিখে দিয়ে তারপরে ছাপাতে তাদেরকে টাকা দিয়েছে এর প্রমাণ হচ্ছে এই পীর নাম তাকে খুব সুন্দর করে লিখেছে যে উনি এক সময় চরমনাইয়ের মরহুম পীর মাওলানা অমুকের প্রিয় ভাজন ছিলেন ঠিকই ছিলাম কেন ত্যাগ করেছি তা কেন বলো না যখন দেখলাম তোমাদের পীরের মধ্যে শিরিক আছে তোমাদের পীরের বইতে লেখা আছে বেদে মারেফাতের চৌত্রিশ পৃষ্ঠায় বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ তালা কবুল করতে চান না পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করি দেয় আমি আল্লাহ মাফ করতে চান না আমি দেখলাম কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তারা বলছেন মাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি কোনো অন্যায় করলো গুনাহ করলো পাপ করলো আও ইয়াজলিম নাফসাহু এত গুনাহ করলো নিজের উপরে জুলুম করেছে পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ অতঃপর সে যদি আল্লাহর কাছে পানা চায় ক্ষমা চায় আল্লাহ তারা বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে আল্লাহ বলেন যত অন্যায় করো ক্ষমা চাইলে মাফ করে দিব পীর বলল আল্লাহ মাফ করতে চান না পীর অনুবেগ বলা ছাড়া আল্লাহটা মানো না পীরটা মানবো ওই চরমনাই পীরদের বই সাকিয়া মাওয়াজে সাকিয়ার মধ্যে লেখা আছে পঞ্চান্ন পৃষ্ঠায় পীরের কাছে মুড়ি দেওয়া ফরজ আমরা জানি কোরআন শূন্য করে বুঝতে পেরেছি ফরজ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তাআলা তোমাদের পীর ফরজ করার অধিকার রাখে না ওই একই বইয়ের একই পৃষ্ঠায় নিচে লেখা আছে দো পীর দো ডানা পাকারকে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেই কারো দুইজন পীর থাকলে দুই পীরের দুই ডানা ধরে বেহেস্তি নিয়ে যাবে কোনো অসুবিধা নেই এই সমস্ত গাঁজাখুরি আরো কত কাহিনী দুইজন পীর পয়সা দুই কুতুব পয়সা একজন আরো সে পাঠাই দিচ্ছে এসব কাহিনী পড়লে আপনারা দেখবেন যেহেতু তাদের পীর মুরিদের মধ্যে কোন কোরআন সুন্নার বালাই নেই ইসলামের শরিয়াত মানার প্রয়োজন নেই আশেক মাসিক বইতে লিখে দিয়েছে পীর কামেল পীর যদি প্রকাশ্য শরিয়াতের বিরুদ্ধেও কোনো কথা হুকুম করে তা মানতে হবে এরপর ওখানে একটা কাল্পনিক কাহিনী দিয়েছে এক ছাত্র এটা মানে নাই পরে তাকে জেনা করতে পাঠাই দিল আর ছাত্র জেনা করতে চলে গেছে পরচর মানে বইগুলো কি কারণে তোমার সাথে দ্বিমত সেটাও ক্লিয়ার করো এই পীর আমাদেরকে কালারিং করার জন্য ওলামা সমাজে আমাকে বিতর্কিত করার জন্য আসল কথা না বলে বরং বলে আহলে হাদিস হয়ে গেছে হাবি হয়ে তমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে আমি আমার কিতাব দাওয়ায় পরিষ্কার করে দিয়েছি আমি কোনো ফেরকার সঙ্গে যুক্ত নই আমি আহলে হাদিস নই আমার পরিচয় আমি মুসলিম আমার পরিচয় কি এটা আমার বইতে লেখা আছে তাহলে মনে রাখতে হবে এই পীরের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা খবর ছেপেছে আমার বিরুদ্ধে আমি এদের সম্পর্কে কোরআনের কিছু আয়াত তালাশ করে বের করেছি কোরআন আল্লাহ তাই লোকদের চরিত্র বলে দিয়েছেন সুন্দর করে পড়ুন সুরায় সুআরা ছাব্বিশ নাম্বার সুরার দুইশো একুশ এবং দুইশো তেইশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন আল্লাহ প্রশ্ন করছেন হাল উনাব্বি হুকুম আমি কি তোমাদেরকে বলে দিব আমি কি তোমাদেরকে সংবাদ দিব আলামান তানাজ্জালু শায়াতিন শয়তান কাদের উপরে নাজিল হয় তানাজ্জালু নাজিল হয় শয়তান আলামান কোন প্রকারের মানুষের উপরে তানাজ্জালু শায়াতিন গুলো নাজিল হয় এরপর আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপির উপরে যারা মিথ্যা কথা বলতে পারে যারা মিথ্যে বলে শয়তান তাদের উপরে ভর করে তার উপর নাজিল হয়ে যায় বোঝা গেল যেই সাংবাদিকেরা আমি সব সাংবাদিক বলছি না সাংবাদিকদের মধ্যে যারা ভালো খবর দেন তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু যেই সাংবাদিকেরা টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে একটা খবর কেউ পাঠিয়ে দিল আর একটা জাতীয় পত্রিকায় ছিপে দিল সেই সমস্ত সাংবাদিকদেরকে বলছি তোমাদের চরিত্র আল্লাহ তারা করে বলে দিয়েছেন তানাজ্জালু শায়াতিন তোমাদের উপরে শয়তান ভর করেছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম আফাক মানে মিথ্যাবাদী আসিম মানে পাপিষ্ঠ পাপিষ্ঠ ঘুষখোর সুৎখোর এবং এই পাপীদের উপরে শয়তান ভর করে তোমাদের উপরে শয়তান ভর করেছে মিথ্যা সংবাদ পরিবেশন করেছ কারো সম্পর্কে না জেনে মিথ্যা সংবাদ যারা পরিবেশন করে আল্লাহ বলছেন তাদের উপরে শয়তান নাজির হয়েছে এরপরে আল্লাহ বলছেন ইউলকুন আসসামা ওয়াকসারুহুম কাযিবুন এদেরকে শয়তান এদেরকে শয়তান খবর যোগাইয়ে দেয় হুম কাযিবুন আর বেশিরভাগ খবরই মিথ্যা থাকে আপনারা দেখেছেন ওরা যে খবর লিখেছে আপনারা হয়তো পড়েছেন না পড়লে পড়বেন গত বুধবারের যুগান্তর বাংলাদেশ প্রতিদিন এই বইটি আমার প্রথম দিন লিখেছে আমি শিবির ছিলাম পরের দিন আবার লিখলো চরমনাই ছিলাম আমার জীবনী তালাশকে দেখুন জীবনে কোনোদিন ছাত্র শিবির বা জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলাম কিনা কি যাহা মিথ্যা কথা আল্লাহ তালা বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম শয়তান নাজিল হয় আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য প্রথমে প্রশ্ন করেছেন কি সুন্দর প্রশ্ন হাল উনাব্বি হুকুম আলা আমান তানাজ্জালু শায়াতিন আমি কি তোমাদেরকে বলবো তোমাদেরকে জানিয়ে দিব আলা মান তানাজ্জালু শায়াতিন কোন প্রকার মানুষের উপরে শয়তান নাজিল হয় কোন প্রকার মানুষের উপরে শয়তান নাজিল হয় বলবো কি এরপরে বলছেন হ্যাঁ তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম শয়তান নাজিল হয় ওই সমস্ত লোকদের উপরে যেগুলো চরম মিথ্যাবাদী এবং যেগুলো পাপি চরমনায় পীর নিজেও এক মিথ্যাবাদী আল্লাহর বই মিথ্যা কথা বলেছে বইয়ের প্রত্যেকটা মধ্যে লিখেছে প্রত্যেকটা মধ্যে লিখেছে আমার প্রিয় বন্ধুগণ জাহান নামের পথ থেকে মুক্তি পাওয়ার জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য কিতাবে লিখেছে একশো ছাব্বিশ তরিকা তার মধ্যে তিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনে লেখা আছে আল্লাহকে পাওয়ার জন্য শর্টকাট তরিকা কোনটা আল্লাহ নিজে বলে দিয়েছেন সুরায় আনা আমের একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله আল্লাহ তারা বলছেন وأن هذا صراطي مستقيما নিশ্চয়ই এটাই আমার একমাত্র রাস্তা ফাত্তাবিউহু তোমরা এই রাস্তা অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ সুবুলা খবরদার তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে আল্লাহর রাস্তা কয়টা আল্লাহ তারা করেন আরো বলেছেন আল্লাহ বলছেন আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বাতলে দেওয়া আর অনেক রাস্তা আছে বাঁকা আল্লাহর নবী বলেছেন মান যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে আর চরমনাইপির বলল চিস্তিয়া সাবেরিয়া তরিকা বানলে কেউ জান্নাতে সোজা দিবে এই লোকগুলো আল্লাহকে পর্যন্ত আল্লাহর দিনের মধ্যে মিথ্যা ঢুকিয়ে দিয়েছে যারা আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহর উপরে যারা মিথ্যা শুধু মিথ্যা বলে সেই লোকগুলো কোনো ব্যক্তি বা মিথ্যা বলতে তাদের কোনো গায়ে বাজে না আল্লাহ তারা করে বলেছেন আরো সুন্দর করে বলছেন এই লোকগুলো মিথ্যাকে সাজাই গুছাই বলতে পারে সুরা নাম ছয় নাম্বার সুরার একশত বারো নাম্বার আল্লাহ বলছেন জাল না লিকুল্লি নবীন আদুব্বান শায়াতিন আল ইনসি জিন্নে এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানব এবং জিনের থেকে শত্রু বানিয়ে দিয়েছি ইউহি বাদুহুম ইলা এই শয়তানগুলো জিন এবং মানুষ শয়তানগুলো কাজ করে কি তারা প্রতারণার উদ্দেশ্যে প্রতারণার জন্য ধোকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় ইউহি বাদুহুম ওহি করে ওহি পাঠায় তারা বাজ হুমিলা বাজিল একে অপরের কাছে জুখরফল কৌলে সুন্দর সাজিয়ে গুছিয়ে সজ্জিত মণ্ডিত করে চাকচিক্য করে তারা কথা পৌঁছায় গুরুরান ধোকা দেওয়ার জন্য চূড়া নাম ছয় নম্বর চূড়ার একশো বারো নম্বর আয়াত এটা যেমন এই মিথ্যাবাদী সাংবাদিকদের জন্য প্রযোজ্য মিথ্যাবাদী পীরদের জন্য প্রযোজ্য এমনিভাবে মিথ্যাবাদী নাস্তিক মোর্তাদের জন্য প্রযোজ্য আল্লাহ সুবাহ এ কারণে এদের সম্পর্কে বলেছেন সুরা হুজরাত উনপঞ্চাশ নাম্বার সুরার ছয় নাম্বার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন যদি তোমাদের কাছে ফাঁস এক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে ফাঁস এক ব্যক্তি কোনো খবর দেয় ফাঁস এক ব্যক্তি কোনো সংবাদ প্রচার করে পত্র পত্রিকায় প্রচার করে ফাতাবাইয়ে নু তাহলে তোমরা যাচাই করে নাও আন্তুসিবু কওমাম জাহালাতিন আমি আমার ওই সাংবাদিকদেরকেও বলছি তোমাদের আমি হয়তো নিষ্পাপ মনে করব যদি তোমরা তবা করো কারণ এখানে কোরআন তোমাদেরকে দাওয়াত দিচ্ছে কোন ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে আল্লাহ তালা বলছেন ফাতা নু ভালো করে যাচাই করে নাও হোক সে পীরের মুড়ি লম্বা দাড়ি আছে মাথায় পাগড়ি আছে এরপরও ফাঁসে হতে পারে আবু জাহেদের দাড়ি ছিল ফেরাউনের দাড়ি ছিল এজন্য মনে রাখতে হবে চরমনায় পীরদের দাঁড়িয়ে আছে ফেরা ফেরাউনের পাগড়ি ছিল চরমনায় পীরদের পাগড়ি আছে এই পাগড়ি আর দাড়ি দেখে তোমরা বিভ্রান্ত হয়েও না কোরআন বলছে ইনজাকুম ফাসিকুম বিনাবাইন যদি ফাসিক তোমার কাছে কোন সংবাদ নিয়ে আসে খবর নিয়ে আসে ফাতাবাইয়ানু তার ভালো করে যাচাই করে নাও বাছাই করে নাও নিশ্চয় ধরে নাও আন্তসিব কমাম বেজাহালাতিন যাতে করে অজ্ঞতাবশত কোন কমের বিরুদ্ধে তোমরা কোন ক্ষতি করে না বসো ফাতুসবিহু আলামা ফালতুম নাদিমিন পরবর্তীতে তোমরা যা করেছো লজ্জিত হতে হবে আজকে আমি তোমাদেরকে বলি তোমরা খবর পরিবেশন করেছ আমি শিবিরে ছিলাম প্রমাণ করো যদি শিবির প্রমাণ করতে পারো ছাত্র জীবনের শিবির নেতা ছিলাম তবে সাধারণ শিবির না ছাত্র জীবনের শিবিরের নেতা ছিলাম যদি প্রমাণ করতে পারো তাহলে তোমরা যে কোনো শাস্তি দিবেন মাথা পেতে মেনে নিব কিন্তু যদি প্রমাণ করতে না পারো তোমাদেরকে বলি কোরআনের আয়াত অনুযায়ী তবা করে ইসলাম ফিরে আসো আল্লাহ তারা বলছেন মুনাফিকদের লক্ষণ কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিকদের লক্ষণ তিনটা ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা তুমিনা ওয়াইদা ওয়াদা খেলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমিনা খানা আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে বুখারি তেত্রিশ নম্বর হাদিস মুসলিমে দুইশো বিশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস আবু দৌদের চার হাজার ছয়শো নব্বই নম্বর হাদিস নাসাইর পাঁচ হাজার ছত্রিশ নম্বর হাদিস ভাইয়েরা আমার আমি যে বিষয়ে আলোচনা করছিলাম এই লোকগুলো এই নাস্তিকেরা এই মোর্তাদেরা এই সাংবাদিকেরা এরকম ভাবে একদল বুদ্ধিজীবী আইনজীবী এই সবগুলোর চরিত্র আল্লাহ সুবাহ কোরআনের সুরায় বাকারা দুই নাম্বার সুরার দুইশো চার থেকে ছয় পর্যন্ত আলোচনা করেছেন আল্লাহ বলছেন অমিনান্না সিমাইয়ু জীবকা কৌলুহু ফিল হায়াতি দুনিয়া মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম মাইউজিবুকা কৌলুহু ফিল হায়াতিদ দুনিয়া যাদের কথা দুনিয়ার জীবনে তোমার কাছে আনন্দদায়ক মনে হবে আশ্চর্যজনক মনে হবে খুব ভালো লাগবে ওয়ু শহীদুল্লাহ আলামা ফি কলবিহি এবং তাদের অন্তরে যা আছে সেজন্য তারা আল্লাহকে সাক্ষী রেখে বলবে আল্লাহ তালা বলছেন অহু আলাদুল খেসম এই লোকগুলো বড় ঝগড়াটে লোকগুলো কি ঝগড়াটে লোক ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদে যখন তারা ফিরে যায় সাফিল আরদে লিউসিদা ফিহা ওয়াইহুলিকাল হারস ওয়ান নাসলা তারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চায় এবং তারা মানুষের ক্ষেত নষ্ট করে বংশ নষ্ট করে আল্লাহ ইউহিব্বুল লা ইউহিব্বুল ফাসাদ এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোর চরিত্র আরো সুন্দর করে তুলে ধরেছেন সূরা তওবা এই সুরার ছাপ্পান্ন থেকে সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াহালিফুন আবিল্লাহি ইন্নাহুম লা মিনকুম ওয়ামাহুম মিনহুম আল্লাহ তারা বলছেন ইয়াহালিফুন আবিল্লাহি তারা আল্লাহর নামে হলফ করে ইন্নাহুম লা মিনকুম যে তারা তোমাদেরই একদল মানুষ মুসলিমদের কাজ এই জঘন্য সাংবাদিকেরা এই নাস্তিকেরা এই মোর্তাদেরা দেখবেন সবাই বলে আমরা তো মুসলমান দেখেন না একজন মন্ত্রী সে বিবৃতি দিয়েছে ইসলাম হেফাজত করার মালিক আল্লাহ কি সুন্দর কথা কালিমাতু হাক্কিন উড়িয়ে দেবে হাল বাতেল কথা সত্য মতলব খারাপ ইসলাম হেফাজত করবে আল্লাহ এজন্য আমরা কিছু বলা দরকার নেই এই কথার অর্থ কি দাঁড়ায় তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন কেন করেছেন এই প্রশ্ন আসবে কিনা মূলত এরা যুগে যুগে ইসলামকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এটা পরিষ্কার যুগে যুগে সাহাবায়ে কিরাম আল্লাহর দিনের জন্য যুদ্ধ করেছেন আল্লাহর নবীরা যুদ্ধ করেছেন শুধু আমাদের এই ইসলামই না আগের ইসলাম যারা ছিল তারাও যুদ্ধ করেছেন কাজী এখন যারা বলে আল্লাহ ইসলাম হেফাজতের মালিক আল্লাহ হেফাজতে ইসলাম নাকি বেদাত হয়ে গেছে এই ফতুয়া দেয় কারা সরকারের একদল পাঁচ একটা গোলাম মোল্লা আছে মোল্লাগুলোর কাজ হচ্ছে মিলাদ খাওয়া আর তাবিজ লেখা আমি বলে থাকি একটা নাপিত খুশি হয় যখন শনি অমুকের ঘরে একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে কারণ সাত দিন পরে একটা নতুন মাথা কামাইলে পাঁচশো টাকা নোট পাওয়া যাবে আর মোল্লা খুশি হয় কোন সময় যখন শোনে শোক সংবাদ অমুকে মারা গেছে কারণ এখানে সাত দিন অপেক্ষা দরকার নাই সঙ্গে সঙ্গে খতমের দাওয়াত আসবে এরপরে তিন দিন পরে মুরগি খাওয়া যাবে আর চল্লিশ দিন সার গরু খাওয়া যাবে এই জন্য শকুর অপেক্ষা করে কোন সময় গরু মরে আর এই মার্কা মোল্লা যারা তারা অপেক্ষা করে কোন সময় মানুষ মরে এরা স্লোগান তৈরি করেছে ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সাফাত নিন আল্লাহর নবীর সাফাত যদি পেতে চাও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কুচ্ছারণা করেছে কটাক্ষ করেছে সাহাবিদের ইতিহাস পড়ো যদি সাহাবিদের ইতিহাস পড়তে না পারো তোমাদের জন্য বাংলায় লিখে দিয়েছে রেফারেন্স সহকারে উন্মুক্ত তরবারি ওই কিতাব পড়ো ওই কিতাবে দলিল সহ লেখা আছে আল্লাহর নবীর নামে যখন এমনি খতাল কুচ্ছ করলো মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী তাকে ক্ষমা করেন নাই হুকুম দেওয়া হলো এমনি খতালকে যেখানে বস সেখানে হত্যা করো সাহাবায়ে কেরাম খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইবনে খতাল মুতাআল্লিকুন ব্যস্তাহারিল কাবা এমনি খতাল জীবন রক্ষার জন্য বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে আমরা কি করব আল্লাহর নবী আর আলাইহি সাল্লাম বলেছেন ফাকতুলুহু যে আল্লাহর নবীর বিরুদ্ধে কুচ্ছরণ করেছে তাকে যেখানে পাও সেখানে কতল করে দাও কাবার গিয়াবের সঙ্গে তাকে কতল করে দাও যদি সত্যিকার আশেখের নবী দাবি করো যদি সত্যিকার নবীর সাফাত পেতে চাও তাহলে এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীকে কটাক্ষ করেছে এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কুচ্ছারণ করেছে সাহাবায়করামদের মতো নিজেদেরকে রাসুলের সত্যিকার আশেক পরিচয় দিয়ে নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমরা এদেরকে যুদ্ধ শুরু করে দাও এদেরকে কতল করে তারপরে প্রমাণ করে সত্যিকার আমরা আশেখের রাসুল এদের পাওনা চুকিয়ে দাও সাহাবায়করাম তাই করেছেন Ibn Raf Abu Rafe Kaab Ashraf Ibn Jibari এই সমস্ত লোকেরা ছিল নবীর বিরুদ্ধে উচ্চারণা করেছিল আল্লাহর নবীর সাহাবিরা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে প্রমাণ করেছেন তারা নবীকে ভালোবাসেন ঠিক তেমনি ভাবে যদি তোমাদের নবীর সঙ্গে সত্যিকার কোনো ভালোবাসা থাকে তাহলে বাংলার জমিনে যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে নবীর বিরুদ্ধে প্রবন্ধ লিখেছে নবীর বিরুদ্ধে বরক তৈরি করেছে ও আমার জাতি সেই নাস্তিক মোস্তাদদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে কোরআন সুন্নার বিধান তাদের উপরে কার্যকর করে তারপরে ইনশাল্লাহ প্রমাণ করো আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ এটা পরিষ্কার ওলামা একরাম সোচ্চার হয়েছেন আমরা দোয়া করি এই আন্দোলন যেন কোন একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে না হয় শুধু এগারোটার মধ্যেই না কয় দফা যেন তেরো চোদ্দটার মধ্যেই না ইনশাল্লাহ তেরো চোদ্দটা পূর্ণ হবে ইনশাল্লাহ এবং শেষ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা আল্লাহর জমিনে অহির বিধান কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আল্লাহর জমিনে শুধুমাত্র তো মূর্তি তৈরি করাই তো শিরিক না এই মূর্তি তৈরি করা যেমন শিরিক এই শিক্ষা নীতি যেমন গুমরাহি এবং উম্মাকে ধ্বংস করার চক্রান্ত নাতি নারী নীতিমালা যেমন চক্রান্ত ঠিক এর চেয়ে বড় চক্রান্ত হচ্ছে আল্লাহর বিধানকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বাতিল করে দিয়ে রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করে দিয়ে মসজিদের আল্লাহ একজন আর সংসদে আল্লাহ আরেকজন মসজিদে হুকুম চলে আল্লাহর সংসদে হুকুম চলে অন্য আল্লাহর মসজিদে হুকুম চলে এক আল্লাহর আদালতে চলে আর এক আল্লাহর মসজিদে হুকুম চলে এক আল্লাহর ব্যাংকে চলে আর এক আল্লাহর মসজিদে হুকুম চলে এক আল্লাহর বঙ্গভবনে চলে আর এক আল্লাহর এইরকম বিভক্ত করা আল্লাহ বলেছেন ওকাল আল্লাহ লা আল্লাহ তারা বলছেন তোমরা দুই আল্লাহ বানাইও না ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ তোমাদের আল্লাহ একজনই মসজিদের আল্লাহ যিনি সংসদে আল্লাহ তিনি মসজিদে আল্লাহ তিনি আদালতের আল্লাহ তিনি মসজিদে আল্লাহ যিনি বঙ্গভবনে আল্লাহ তিনি সব জায়গায় এক আল্লাহর হুকুম চলবে আলা লাহুল খলকু আল আমরু জেনে রাখো হুকুম চলবে তার সৃষ্টি যার সৃষ্টি করেছেন যিনি হুকুম চলবে আর আমরা নিয়াত করব আমরা হেফাজতে ইসলামকে বলবো ইসলাম হেফাজত করার জন্য যখন মাঠে নেমেছেন ইনশাআল্লাহ যে স্লোগান আপনারা দিয়েছেন এই স্লোগান সামনে রেখে সামনে চলুন ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না এই স্লোগান নিয়ে মাঠে নামুন ইনশাআল্লাহ জোয়ার শুরু হয়েছে এই বাংলার তৌহিদ জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আমরা আগামীকালও তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা আমি পরিসংগত বলে দেই আমরা ইনশাআল্লাহ কালকের সমাবেশে সম্পূর্ণভাবে তোমার প্রশ্ন করছি যেহেতু যেহেতু এটা দুইটা কারণ একটা হচ্ছে এই নাস্তিকেরা কিছুদিন আগে তাদের সংখ্যা দিয়ে একটা শোডাউন করেছে মুসলিম উম্মার দায়িত্ব এখন ওদের বিরুদ্ধে দেখানো যে তোমরা যে কয়জন তার চেয়ে অনেক গুণ বেশি দেশে তৌহিদ জনতা আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের লোক সংখ্যা বৃদ্ধি করলো সে ওই দলের অন্তর্ভুক্ত আমরা যাচ্ছি শুধুমাত্র জন্য এখানে মুসলিমদের সমাবেশ হচ্ছে নাস্তিকদের বিরুদ্ধে এখানে আমার যাওয়ার কারণে যদি একটা লোক বেশি হয় আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি মুসলিমদের সংখ্যা বাড়াবার জন্য ওখানে গিয়েছিলাম এ হাদিসটা আছে ইত্তেহাফুল খেয়ার আল মাহারা তিন হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস জামউল জওয়ামে ইমাম সুয়ুতির কিতাব ছয় হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস কানজুল উম্মাল কানজুল উম্মাল এই কিতাবের চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলাম বলছেন মান কাসারা সাওয়াদা কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোন গোষ্ঠীর কোন জাতির সংখ্যা বৃদ্ধি করলো সে ওই দলেরই একজন এছাড়া এখানে আরেকটি বড় কারণ হচ্ছে এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতে ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রা মিনকুম মুনকারান তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে মুনকার দেখে ফালইউগাইরহু বিয়াদিহি তাহলে সেজন্য তার হাতের দ্বারা শক্তি প্রয়োগ করে তারপরে তাকে প্রতিহত করে এটা এক নাম্বার শুরুই করেছেন ফালিউগাইর হুবিয়া দিহি ফাইল্লামিয়াস্তাতে যদি দুর্বল হও শক্তি প্রয়োগ করতে না পারো তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাইল্লামিয়াস্তাতে ফাবে লিসানিহি তাহলে মুখের দ্বারা প্রতিবাদ করো আমি মনে করি এখন যেটা হচ্ছে এটা মুখের দ্বারা প্রতিবাদ করা আমরা সেখানে এই হাদিস আমল করতে অংশগ্রহণ করতে পারি এই যে মনে রাখতে হবে তাও যদি না পারা যায় তা যদি না পারা যায় তবে কালবিহি আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাহলে এটাকে মনে মনে ঘৃণা করো এবং এটাকে ধ্বংস করার জন্য মনে মনে পরিবর্তন ঘৃণা না মনে মনে পরিবর্তন করো তার মানে ঘৃণা তো থাকবি এটা কেমনে পরিবর্তন করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করবে ওদালিকা আবাফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর হাদিসটা আছে সহি মুসলিমের একশো ছিয়াশি নম্বর হাদিস তিরমিজির দুই হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস আবু দাউদের এক হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস নাসাই শরীফের পাঁচ হাজার তেইশ নম্বর হাদিস ইবনে মাজার এক হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস মুস্তাদে আহমদের এগারো হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের নম্বর যদি না মিলে আমরা নম্বর দেই মাক্তাবায় সামেলা থেকে আমাদের কাছে কম্পিউটারে সিডি করা আছে পঁয়ষট্টি হাজার কিতাব একটা সিডির মধ্যে আছে যেখানে হাদিসের কিতাবগুলো সব আছে আমরা ওইখানে সিরিয়াল মতো নাম্বার বলে দেই আপনারা যদি সেই নাম্বার অনুযায়ী না পান ওই অধ্যায় তালাশ করবেন যে হাদিসটা যে বিষয়ের ওই হাদিসটা ওই কিতাবের ওই অধ্যায় তালাশ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাইয়েরা আমার আন্দাজে ওয়াজ করার অভ্যাস আমাদের নেই প্রত্যেকটা কথা হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি আমার ইস্তেহাদ অনুযায়ী আমি মনে করি এই বর্তমানে যেটা প্রতিবাদ করা হচ্ছে এটা হচ্ছে একটা মৌখিক প্রতিবাদ এখানে আমরা অংশগ্রহণ করতে পারি এটা মনে রাখতে হবে আজকে আবার অনেকে আছে যারা এটা পরিষ্কার শরিয়াতের কোনো বিধানকে আমরা নিজেদের মতো করতে চাচ্ছি না আমি এটা পরিষ্কার বলেছি গত জুমা না কোন জুমা লিখতে আগের জুমা বোধ লেকচার দিয়েছিলাম হরতাল ছাড়ো অস্ত্র ধরো আল্লাহর রাস্তায় জেহাদ করো বাদামি ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করো এটা পরিষ্কার হরতাল এরকম ভাঙচুর এটা ইসলাম সমর্থন করে না সেটা দলিল আমি পেশ করেছিলাম কিন্তু তার সঙ্গে প্রতিবাদ করা ভিন্ন বিষয় মুসলিমরা প্রতিবাদ করবে হাদিস আল্লাহ রসুল বলেছেন ফালিও গাইয়ের হু বেলেসানিহি মুখের দ্বারা প্রতিবাদ করা শোনাচ্ছে কাজে সেজন্য আমরা প্রতিবাদ করে অংশগ্রহণ করতে পারি এই জন্য আমি বলবো আপনারা ইনশাআল্লাহ যারা আমাদের আছেন আমরা এখানে সমর্থন দিচ্ছি এই নির্দিষ্ট ইস্যুতে এবং যদি তারা সত্যিকার অর্থে এই জমিনে কোরআন সুন্নার রাজ কায়েম হওয়ার জন্য ডাক দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে আছি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং সুন্না মোতাবেক দিক নির্দেশনা দিবেন কোরআন সুন্না মোতাবেক পরিচালনা করবেন আমরা ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আছি আর যদি কোনোদিন কোরআন শূন্য থেকে বিচ্যুত হয়ে কোন ইহুদি খ্রিস্টানদের তরিকা গণতন্ত্রের লাইনে চলে যায় অথবা কারো সঙ্গে আতাত করে ফেলে কোনো সমঝোতা চলে যায় তাহলে আমরা সেদিন থেকে আমাদের তাদের থেকে আলাদা হয়ে যাব এটা পরিষ্কার বিষয় আমরা কাকরাইল গিয়ে জমা হবো কাকরাইল মসজিদের পাশে পার্ক আছে ওখানে আপনার আগামীকাল নয়টার মধ্যে হাজির হবেন সাড়ে নয়টা আমরা ওখান থেকে রওনা হবো আমাদের ভাইদেরকে আমরা বলবো ওখানে একত্র হওয়ার জন্য যাতে করে ইনশাল আমরা ওখান থেকে একত্র হয়ে আমরা যাবো এবং আমাদের সাধ্য আমরা তাদের সাথে সহযোগ করবো আল্লাহ সুবাহ ওয়া আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু আল্লাহ আলা মোহাম্মদ ওয়ারিস ওয়া